আমরাই ভালো পথে আছি কিন্তু অনেক দুর্বল ইমানের মুসলিম বিশেষ করে ওই সব দেশে কাফের সমাজে যারা বসবাস করে তারা মনে করে যে আমরা মুসলিমরা দুর্বল কেন এই জন্য যে আমরা হয়তো ভুল পথে আছি হীনমান্যতায় যেটি একটি কুফুরি আর ওই সব জাতিরা ইহুদি খ্রিস্টানরা এত উন্নত সায়েন্স টেকনোলজিতে তাহলে তারাই হচ্ছে নাই পথে যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে পৃথিবীতে তারা তারা নাই পথে এই জন্য প্যালেস্টাইনে তারা জুল অত্যাচার করলেও অনেকে বলে যে না তারা ঠিক করেছে তারা বিদ্রোহ দমন করছে এইরকম অন্যান্য দেশে যে জুল অত্যাচারগুলি তারা করছে সেগুলির ক্ষেত্রে এক শ্রেণীর মুনাফেক শ্রেণীর জাতিগত মুসলমান তারা কিন্তু আসলে মুনাফেক তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে আমি একজন শিক্ষিত লোকের কথা রিটায়ার্ড উচ্চ মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক তার কথা বলছি তার সাথে একদিন কথা হয় এইরকমই কথা তার এইরকমই কুফরি ধারণা যে ইয়াহুদি খ্রিস্টানরা তারা নাই পথে আছে এই তারা উন্নত আর এটি কোরআনের আয়াত দিয়ে বিভ্রান্ত কারণ কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে যারা গোমরা তারা গোমরা হয় আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন এই কথা যে কোরআন দ্বারা এক শ্রেণীর লোকেরা হৃদায়ত পাবে আর আর এক শ্রেণীর লোকেরা আরো ক্ষতিগ্রস্ত হবে তাই না শিফা ও আমি আল্লাহ কোরআন নাজল করেছি যে কোরআনে রয়েছে শিফা আরোগ্যতা অন্তরের আরোগ্যতা রয়েছে কুফুরি শির্ক থেকে বিভিন্ন রকমের পাপ গুনার ব্যাধি থেকে আর আরোগ্যতা রয়েছে তাতে দৈহিক আরোগ্যতা রয়েছে শেফা ও রাহমাতুল্লিল মমিনিন এবং মমিনদের জন্য রহমত স্বরূপ কোরআন করিম তাহলে যারা বিশ্বাসী ইমানদার আল্লাহ পরকালে বিশ্বাস করে তাদের জন্য কোরআন হচ্ছে রহমত স্বরূপ ও রহমাতুল্লিল মমিনিন আর ওয়ালা ইয়াজিদুজ্জালিমিনা ইল্লা খাসারা আর জালেমরা এই কোরআন দ্বারা আরো অধিক ক্ষতিগ্রস্ত হয় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় কোরআনে করিম নাজেল হওয়ার পরেও যখন তার বিভ্রান্তির শিকার হয়ে গুমরা হয়ে থেকে গেল বেনামাজি হয়ে থেকে গেল মুনাফিক হয়ে থেকে গেল আল্লাহ পরকালে বিশ্বাসী হতে পারলো না ইমানকে তারা সুন্দর করতে পারলো না তাদের আমল কর্মকে সুন্দর করতে পারলো না তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হলো জেনে শুনে তাদের কাছে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর হুজত কায়ম হয়ে যাওয়ার পরে তাদের অজুহাত শেষ করে দেওয়ার পরে যে আল্লাহ আমরা তো জানতাম না এই কথা আর বলার কোনো সুযোগ নেই তারপরে যখন তারা বিভ্রান্তির শিকার হলো তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত তারা হলো তো এইরকমই বিভ্রান্তির শিকার হয় এক শ্রেণীর মুনাফিক লোকেরা তোমার যারা অনুসারী হবে তাদেরকে অস্বীকারী কাফেরদের ওপর আমি শ্রেষ্ঠত্ব দান করব। কেমন ভুল বুঝেছে সেই পথভ্রষ্ট মানুষ সে বলছে যে ঈসা আলি অনুসারী এখানে ভুল বুঝেছে ঈসা আলাইসালামের অনুসারী কে তার ধারণা যে খ্রিস্টানরা হচ্ছে ঈসা আল ইসলামের অনুসারী অথচ ঈসা আল ইসলামের অনুসারী কারা ঈসা আলাহ ইসলাম প্রথম কথা তিনি তৌহিদবাদী আল্লাহর একত্রে বিশ্বাসী ছিলেন না তৃত্ববাদী বিশ্বাসী ছিলেন আল্লাহর একত্রে তৌহিদ বিশ্বাসী ছিলেন আল্লাহর তৌহিদে একত্রে বিশ্বাসী ছিলেন আর আজকালকার খ্রিস্টান জগৎ তারা তৃত্ববাদে বিশ্বাসী তিন খোদাই বিশ্বাসী তিন রবে বিশ্বাসী তিন প্রভূত বিশ্বাসী তাহলে ঈসা আলী ইসলামের অনসারী খ্রিস্টানরা কি না না হয়ে গেল তাহলে আচ্ছা আজকের পৃথিবীতে তহিদের অনুসারী আল্লাহর একত্রের অনুসারী কারা একমাত্র মুসলিমরা এমনি শুধু মুসলিম বলবেন না একমাত্র মুসলিম মুসলিম ছাড়া পৃথিবীতে তহিদ আল্লাহর একত্রের অনুসারী পৃথিবীতে কোনো জাতি নেই কোনো জাতি নেই আর ঈসা আলী ইসলাম তহিদ আল্লাহর একত্রের অনুসারী ছিলেন একত্রে বিশ্বাসী ছিলেন আর মুসলিম ওম্মা আর তার মধ্যে কিছু গুমরা কবর মাজার পূজারের এখান থেকে সরে গেছে খাঁটি মুসলিম যে আছে পৃথিবীতে তারাই ঈসা আলী ইসলামের অনুসারী তারা সমস্ত আম্বিয়া ইকরাম আলহিমুসালামের অনুসারী তারা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের খাঁটি অনুসারী তাহলে আল্লাহ কি বলেছেন আয়াতে এখন বুঝুন হে নবী ঈসা আলী সালাম আপনার যারা সত্যি অনুসারী হবে তাদেরকে কাফারু যারা কাফের অস্বীকারী বা তৃত্ববাদী বিশ্বাসী বহুত্ববাদী বিশ্বাসী যারা পত্তলিক যারা কবর মজার পূজারী তাদের ওপর আমি শ্রেষ্ঠত্ব দান করব বুঝতে পেরেছেন তফসির কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে বাঁকা অন্তর গোমরা অন্তর তারা যেখানে একটু সংশয় আছে ওই সংশয়ের পিছনে পড়ে সন্দেহের পিছনে পড়ে স্পষ্ট কথাবার্তা মানে না তো আজকাল অনেকেই কাফেররা মুনাফিকরা বলে থাকি যে শক্তিশালী যখন কোন জাতি তাহলে জানতে হবে যে তারা নাই পথে আছে তারা যা করছে ঠিক করছে তারা যে দাবি করছে ঠিক দাবি তারা যে গণতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের দাবি দেওয়া তাদের কথাবার্তা ভালো যুক্তিযুক্ত সেই জন্য তো তারা এত উন্নতি করেছে জি এটি হচ্ছে জাহিলি যুগের মতবাদ তাহলে ইসলাম কি শিখিয়েছে ইসলাম শিখিয়েছে অধিকাংশ ক্ষেত্রে যারা দুর্বল তাদের সাথে হক থাকে অধিকাংশ ক্ষেত্রে কখনো কখনো শক্তিশালী দের সাথেও হক থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যারা শক্তিশালী তাদের সাথে হক সত্য থাকে না নাই থাকে না এই ছিল একটি মতবাদ তার বিপরীত আর একটি জাহিলি মতবাদ ছিল তা হচ্ছে যে যারা দুর্বল যদি কোনো জাতি দুর্বল হয় কোন সম্প্রদায় দুর্বল হয় কোন মতবাদে বিশ্বাসী দুর্বল হয় তাহলে জানতে হবে যে তারা ভ্রান্ত পথে আছে কেন দুর্বল তারা দুর্বল মানে তারা ভ্রান্ত পথে ভুল পথে আছে জি ইসলাম কি শিখিয়েছে ইসলাম কি শিখিয়েছে যে দুর্বল হলি ভ্রান্ত গরিব দুঃখী পেটে খেতে পায় না সেই জন্যই ভুল পথে আছে আর আপনি খুব সুখী বেশি খেতে পাচ্ছেন আর বেশি টাকা পয়সার মালিক আর ভালো ভালো বাড়িতে থাকছেন সেই জন্য আপনি নাই পথে আছেন না ভুল কথা বরং এই ক্ষেত্রে মনে রাখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই সত্যের অনুসারী হয় গরিব অসহায় দুর্বলরা বিশেষ করে প্রথম পর্যায়ে প্রথম দিকে কোন সত্যের ডাক আসলে সত্যের ডাক মানে সঠিক ইসলামের ডাক আসলে পয়সাওয়ালারা সাড়া দেয় না তাদের কায়েমি স্বার্থে আঘাত আসে তাদের পার্থিব স্বার্থে আঘাত আসে সেই জন্য তারা মানতে চায় না বা তারা দেখে যে আমাদের নেতৃত্ব চলে যাবে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে যারা এই দাওয়াত নিয়ে এসছে এই ডাক নিয়ে এসছে তারা নেতৃত্বে চলে যাবে তারা আমাদের যাবে নেতৃত্ব তারপরে তারা অধিকাংশ তাদের কাছে ধন সম্পদ থাকায় ভোগ বিলাসে পাপে গোনায় ডুবে রয়েছে তাতে ব্যাঘাত ঘটবে এরা তো পাপ করতে দেবে না এরা বেশাখানা রাখতে দেবে না রে এরা জেনাবে বিচার করতে দেবে না হীরা তো জেনাবে বিচার করলে তাদের রজম করে দেবে রে মদ খেলে তো এরা শাস্তি দেবে দণ্ডবিধি কায়েম করবে চুরি করলে আত্মসাত করলে এরা হাত কেটে দেবে বুঝতে পারছেন না সেই জন্য যারা পয়সাওয়ালা যারা নেতৃত্বের অধিকারী এরা সব সময় সত্যের নায়ের হকের বিরোধিতা করেছে বিশেষ করে প্রথম দিকে প্রথম দিকে অধিকাংশ আম্বিয়া কেরামদের অনুসারীরা গরিব দরিদ্র অসহায় লোকেরা হতেন এই কথাটি আবু সুফিয়ান যখন রোম সাম্রাজ্যের রাজার সামনে তার বক্তব্য পেশ করেছিল সেখানে ওই রোম সাম্রাজ্যের বাদশাহ যেহেতু তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন ইঞ্জিল সম্পর্কে জ্ঞান রাখতেন তিনি বলেছিলেন যে ওয়াকাজা আলিকা আতবাউর রসুল রসুল রসুলগণের অনুসারীরা এরা দো আফা দুর্বল হয়ে থাকেন জিজ্ঞাসা করেছিলেন যে আবু সুফিয়ান তুমি যে বিরোধিতা করছো যে মোহাম্মদ সাল্লা তখন আবু সুফিয়ান মুসলমান হয়নি তুমি যে বিরোধিতা করছো বা যার সম্পর্কে তুমি এই মন্তব্যগুলি করছো যে মোহাম্মদ সাল্লাম তোমাদের দেশে মক্কা এসেছেন এবং নবী হওয়ার দাবি করছেন তার অনসারীরা দোয়াফা দুর্বল না শক্তিশালীরা তখন আবু সুফিয়ান বলেছিলেন যে বাল দোয়াফা তাদের যারা দুর্বল লোকেরা অসহায় হ্যাঁ গোলাম দাস এরাই অনুসরণ করে এরাই আগে বেড়ে গিয়ে মুসলমান হয়েছে মুসলমান হয়েছে আম্মার ইয়াসের সুমাইয়া মুসলমান হয়েছে বেলাল আবসি গোলাম এইরকম দুর্বল অসহায় লোকেরা আর সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি তারা মুসলমান হয়নি ভেবেছিল যে কথা বললে হয়তো রোমের রাজা বলে যে না তাহলে তো ঠিকই যখন এত জ্ঞানীগুণী ব্যক্তিরা এত শ্রেষ্ঠ সম্ভ্রান্ত ব্যক্তিরা মুসলমান হয়নি তাহলে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ বাতিল পন্থী ঠিক না এটাই আশা করেছিল আবু সুফিয়ান জবাব পাওয়ার কিন্তু যেহেতু জ্ঞানী মানুষ তিনি আল্লাহর কিতাব আগে যেগুলি নাজল হয়েছে তওরা ইঞ্জিল সে সম্পর্কে জ্ঞান রাখতেন সেই রোমের বাদশাহ বললেন আতবা ও রসুল রসুলগড়ের অনুসারীরা দুর্বল হয়ে থাকেন প্রথম দিকে দুর্বল লোকেরা ইসলাম গ্রহণ করে পরে যখন দেখে পয়সাওয়ালা না যাদের কাহিনী স্বার্থ রয়েছে যারা পুঁজিপতি যারা নেতৃত্ব রয়েছে তারা দেখলো যে আমরা যদি এখন এদেরকে না মানি এদের অনুসরণ না করি তাহলে আমাদের নেতৃত্ব টিকবে না মানে মার খেতে হবে লাঞ্ছিত হয়ে নেতৃত্ব ছাড়তে হবে আর যদি এদেরকে না মানি এদের অনুসরণ না করি তাহলে আমাদের সব কিছুই যাবে মান সম্মান যাবে তখন মান সম্মান রক্ষার স্বার্থে তারপরে ইসলামে আসে এরকম করেছে তারপরে অনেকেই পরে আল্লাহ ফাকর বলে তাদের দিলকে মজবুত করে দিয়েছেন তাদের অধিকাংশ ইমানদার হয়েছেন আর কেউ কেউ মুনাফিক হয়ে গেছে যেমন আবদুল্লাহ বিন ওবাই মুনাফিকা তার সাথী সঙ্গীরা ওহদের যুদ্ধে এক হাজার লোককে নিয়ে নবী করিম সাল্লাম ওহদের যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন আর তার মধ্যে থেকে কতজন বেরিয়ে গেল তিনশো জন মুনাফিক এরা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি কিন্তু দেখলে আর মোদী নাই মুসলিম না হয়ে উপায় নেই কমপক্ষে উপরে উপরে মুসলিম হয়ে থাকতে হবে নামে মুসলিম হয়ে থাকতে হবে নামাজও পড়তে হবে যাতে করে মোহাম্মদ আর তার সাথীরা ভাবে যে আমরা সত্যি মুসলিম হয়েছি কিন্তু অন্তর ইমান ছিল না আল্লাহ সুরাই মোনাফেকুন নাজেল করে স্পষ্ট করে আকাল মোনাফেকুন কালু নাসাদ মোনাফিকরা এসা বলবে যে হে নবী আপনি নিঃসন্দেহে নিশ্চয় নিশ্চয় একটি তাগিদ দিয়ে না ইন্নাকাল রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহ রসুল আল্লাহ বলছেন আল্লাহ ভালো করেই জানেন হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন আবার যেহেতু আল্লাহ অন্তর জামি মোনাফেকদের অন্তর অবস্থা জানেন আল্লাহ ইয়াসাদু ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মোনাফিকরা মৃত্যু কথাটি তো সত্য বলেছে কিন্তু অন্তর থেকে বলেনি সেই জন্য তারা মিথ্যুক কথা বলছে একরকম আর অন্তরে কুফুরিয়ে লুকিয়ে রেখেছে শত্রুতা বিদ্বেষ লুকিয়ে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লাম এবং তার সঙ্গীদের বিরুদ্ধে তো দুর্বল হলেই যে এটি হচ্ছে তারা তাদের ভ্রান্ত পথে থাকার মাপকাঠি এটি ছিল জাহিলি যুগের মতবাদ আর ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অধিকাংশ সময় দুর্বলরাই হক পথে থাকে তবে কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে থাকে যে আল্লাহ দুনিয়াতেও পার্থিব জগতেও নেক লোকদেরকে সৎ লোকদেরকে ভালো মানুষদেরকে শক্তিশালী করে থাকেন ভালো মানুষদেরকে নেতৃত্বে পাঠিয়ে থাকেন উমার বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী খোলাফের আসেদিন আবু বাকর ওমর ওসমান আলী হ্যাঁ, এইরকমই বহু আল্লাহ বাকরবুল আলমের নেক বান্দা যারা সৎ ছিলেন এবং তাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন কিন্তু অধিকাংশ সময় দেখা গেছে যে যারা শক্তিশালী তারাই বাতিলপন্থী তারাই ভুলপথী তো এই জাহিলি যুগের মতবাদ খুব প্রাচীন যুগের মতবাদ যেই যুগে জাহেল লোকেরা জাহেল কারাকে বলা হয় যারা আল্লাহকে চিনে না জাহেল মানে এই না যে তারা নিরক্ষর লেখাপড়া জানতো না সই করতে জানতো না এদেরকে জাহেল বলা হয় না ইসলামের দৃষ্টিতে জাহেল ওই ব্যক্তি যে ব্যক্তি তার রবকেই চিনল না তার সৃষ্টিকর্তাকে চিনল না জি কোনখান থেকে কে পাঠালেন তাকেই চিনল না যে আল্লাহ রসুলকে চিনল না আল্লাহ নাজিলকে তো বিধানকে জানল না তিনটি মূলনীতির কোন একটিও জানল না আল্লাহ সম্পর্কে জ্ঞান আল্লাহ রসুল সম্পর্কে জ্ঞান যার মাধ্যমে আল্লাহ তার মনোনীত দিন মানব জাতি পর্যন্ত পৌঁছেছেন এবং আল্লাহ নাজিলকৃত দিন বিধান সম্পর্কে জ্ঞান যার নেই সেই ব্যক্তি জাহেল এই জন্য আবু জাহাল বলা হয়েছে আবু জাহাল বোকালোক ছিল না আবু জাহাল মূর্খ ছিল না কিন্তু মূর্খ কিসের শিক্ষাগত মূর্খ ছিল না মূর্খ ছিল আল্লাহ সম্পর্কে আল্লাহর শত্রু আল্লাহ রসুলের শত্রু আল্লাহর কিতাবের শত্রু সেজন্য আবু জাহাল মানে জাহেলের বাপ শুধু জাহেল না ও জাহেলের বাপ জাহেলের বাপ কাকে বলে যে অকার জাহেল তাকে জাহেলের বাপ বলে তো প্রাচীন যুগে নু আলি সালামের যুগের কথা আল্লাহ ফাকরাবুল উল্লেখ করেছেন যে নু আলি সালামকেও তার জাতিরা বলতো যে নো তুমি যে সব কথাবার্তা বলো তোমার কথা একটাও তো সম্ভ্রান্ত মানুষ মানে না কে মানে তোমার কথা তোমার কথার কোনো মূল্য থাকলে আর তোমার কথা যদি সত্যি যুক্তিযুক্ত হইতো তহিদের কথা একমাত্র আল্লাহর এবাদত বন্দী করতে ওইসব কথাবার্তা আর আমাদের ধর্ম ভুল এই মূর্তি পূজা ভুল প্রতিমা পূজা ভুল আমরা ভ্রান্ত পথে আছি কথা যদি সত্য হতো তাহলে সম্ভ্রান্ত লোকেরা তোমার কথা যুক্তিসঙ্গত হলে মেনে নিত তারা তারা বলেছিল সুরা নম্বর একশো এগারোতে রয়েছে হেনু আলি তোমার প্রতি আমরা কেমন করি বা ইমান নিয়ে আসতে পারি তোমার প্রতি কেমন করি বা আমরা বিশ্বাস করতে পারি তোমার কথা কেমন করি বা আমরা মানতে পারি অথচ তোমার অনসারীরা হচ্ছে নিচু শ্রেণীর নিচু শ্রেণীর লোকেরা যেসব কথাবার্তা মানে শোনে সেসব কথাবার্তা আমরা কি করে শুনতে পারি আমরা কি করে শুনতে পারি বড় আফসোসের বিষয় একটি কথা বলতে হচ্ছে আমার কাছে এই খবরও পৌঁছেছে যে এখানে যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে তারা ইসলামিক সেন্টারে এসে এই যে বসে ভাই ভাই হয়ে বসে নিচে বসে আপনার দিনের কথা শুনছেন এটা নাকি তাদের জন্য মানহানিকর তাদের জন্য চারটে বিল লাগবে আর একেবারে ওই রকম কিছু তৈরি করতে হবে হাইফাই ব্যবস্থা করতে হবে তাহলে তারা এসে বসবে আর এখানে আমেল পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকার বলদিয়ার লোক আছে আর তাদের সাথে তারা কি করে বসবে যাদের দশ হাজার বিশ হাজার রিয়াল পেত জি এই মন মানসিকতা জাহিলি মন মানসিকতা এই কথা বলেছিল নু আলি সাল্লামের জাতি কাফের যারা ধ্বংস পতিত হয়েছিল ডুবে ধ্বংস হয়েছিল আর এ কথাই বলেছিল মক্কার কাফের মুশ্রেকের নেতারা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যেটা পরে বললো কি বলেছিল তারা তাদের প্রস্তাব ছিল যে নবী বসতে পারি আপনার সাথে কিন্তু এদেরকে সরিয়ে দিতে হবে এদের সাথে কি করে বসতে পারি লেবার শ্রেণীর লোক নিচু শ্রেণীর লোক এদের সাথে কি করে বসতে পারি অথচ আল্লাহ মমিনদেরকে সমান করেছেন অভিজ্ঞতায় সমান করেননি পাণ্ডিত্যে সমান করেননি যোগ্যতায় সমান করেননি কিন্তু মুসলিম ভাই হওয়ার দিক দিয়ে সমান নিজেকে কখনো শ্রেষ্ঠ মনে করবে না নিজেকে কখনো বড় মনে করবে আপনার কথা কি করে মানতে পারি অথচ আপনার অনুসরণ যারা করে তারা তো নিচু শ্রেণীর লোক লেখক বলছেন যে জাহিলি যুগের মতবাদ হচ্ছে আল ইস্তেদাল কোন কিছুর বাতিল হওয়ার জন্য তারা দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করত যে নবীর অনুসারী দুর্বল কেন মোহাম্মদ হাসান অনুসারী দুর্বল কেন লামিয়াত্তাবে তার অনুসারী শুধু দুর্বল লোকেরা অসহায় লোকেরা অশিক্ষিত লোকেরা গরিব দরিদ্র এরা কেন শিক্ষিত লোকেরা গেল কোথায় হ্যাঁ বুদ্ধিজীবী আমাদের দেশে আবার বুদ্ধিজীবী কথাটা খুব বেশি পত্র পত্রিকা বুদ্ধিজীবীরা কোথায় বুদ্ধিজীবীদের দাঁড়িয়ে নাই কেন আজকাল এক শ্রেণীর লোকেরা এত বড় বড় সব বুদ্ধিজীবী আর এদের দাঁড়িয়ে কেন নাই দাঁড়িয়ে রাখা যদি এতই ভালো কাজ হতো তো বুদ্ধিজীবীরা রাখতো নামাজ পড়া যদি এতই ভালো কাজ হতো তো বুদ্ধিজীবীরা জামাতে গিয়ে নামাজ পড়তো নামাজ পড়ে না নামাজ পড়া এটা হচ্ছে আননেসেসারি গাড়ি জরুরি কাজ যাদের কাজ কাম নেই ব্যস্ততা নেই ফিরিয়ে আছে নামাজ পড়লো আর মাঝে মাঝে সবাই টবাই পেলাম তখন আমরা পড়ে নিল বুঝতে পারছেন এইরকম ধ্যান ধারণা আজকালকার অধিকাংশ মুসলিমদের যারা নেতৃত্ব পৌঁছেছে যাদের কাছে পয়সা হয়েছে আর যাদের কাছে কিছু বুদ্ধি জ্ঞান হয়েছে পড়াশোনা হয়েছে দুনিয়ার কিছু বুদ্ধি হাসিল করেছে জাহিলি যুগের মতবাদ তারপরে সুরা আন আমের আয়াত নম্বর একশো তিরপান্নতে আল্লাহ ফাকর বুড়া এরশাদ করেছেন এই কাফেরদের কথা কাফেররা কি বলতো যে হে মোহাম্মদ সাল্লাম আপনি যে বলছেন আপনি সত্য কথা নিয়ে এসছেন তো সত্যই যদি হইতো তো সম্ভ্রান্ত লোকেরা না ইমান নিয়েছে তারা আপনার অনুসরণ করলো না আর এই গরিব অসহায় পেটে খেতে পায় না কেউ কৃত দাস কেনা গোলাম হ্যাঁ আজকে কেউ কিনলো বিক্রি করলো কেনা বেচা হচ্ছে বাজারে পণ্য সামগ্রীর মতো এরা তোমার অনুসরণ করেছে আর আল্লাহ এদেরকে পেয়েছিল আরো একটা কথা বলতো তারা আল্লাহ শুধু হেদায়ত করার জন্য তোমার সঠিক পথ তোমারটা আর এটার জন্য এদেরকে শুধু পেয়েছিল আর আমাদেরকে আল্লাহ পায়নি আমাদেরকে কেন হেদায়ত করেনি আহা ওলাই মান্নাল্লাহ আলহিম না আমাদের সমাজ থেকে আমাদের মাঝে থেকে বেছে বাছাই করে আল্লাহ পাকরবনী এদেরকে শুধু হেদায়ত করেছিল এদের উপর আল্লাহ অনুগ্রহ করেছিল আহা এরাই কি মান্নাল্লাহ আলহিম এদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে শুধু মিমবাইন আমাদের মধ্য থেকে নির্বাচন করে আর আমরা কেউ ইসলাম গ্রহণ করলাম না যদি সত্য হইতো তাহলে আমরা কিছুই বুঝতে পারলাম না এরাই হকটা বুঝে ফেললো এরাই ভালো বুঝে ফেললো শুধু এই গরিব দুঃখীগুলো আল্লাহ রাবুল আলমের কি জবাব দিয়েছিলেন তার জবাব রয়েছে তারপরের ওই আয়াতেই আল্লাহ কি জানেন না যে কে বেশি শুকর গুজার পয়সাওয়ালারা বেশি শুকুর গুজার বেশি বিদ্যা বুদ্ধি যার আছে বিচক্ষণ যে সে বেশি শুকুর গুজার না গরিব দুঃখী অসহায় ওটা আল ভাত খেয়ে না খেয়ে থেকে বলে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ দুটা তিনটে খেজুর খেতে পেয়েছি আলহামদুলিল্লাহ সে বেশি আল্লাহ শুক্র গুজার আল্লাহর কে বেশি সুক্রিয়া আদায় করবে কে আল্লাহর এই নিয়ামত ইমান ইসলামের নিয়ামত নামাজের নিয়ামত পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহ বেশি জানেন তাকে দিয়ে আল্লাহর বেশি আবাদত বন্দি হবে আল্লাহ বেশি ভালো জানেন এই গরিব গুলিকে দিয়ে অসহায়কে দিয়ে দুঃখীকে দিয়ে এইসব লোককে দিয়ে আল্লাহর ইবাদত বেশি হবে আল্লাহর সুক্রিয়া বেশি হবে আল্লাহ বেশি জানেন তাই আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন বাছাই করে তাদেরকে হেদায়ত করেছেন আলাই আরেক জায়গায় সুরাহুদে রয়েছে সুরাহুদের আয়াত নম্বর সাতাইশে রয়েছে যে <clears throat> নোয়াল ইসলামের যুগের কাফেররা বলতো এই কথাটি সুরা আরাতে বর্ণনা করা হয়েছে অন্য ভাষায় এখানে বর্ণনা করেছে আর আরেকটু বেশি করে বিস্তারিত ওমান তারা আলি ইসলাম বলতো না কারণ নোয়াল ইসলাম বলতো তারা মানতো না আমরা যেত আলি সালামকে আল্লাহ রসুল বলে মানি মানিয়েছিলেন আলহ ইসলাম তার উপর শান্তি বর্ষিত এই নো তারা বলতো আলি ইসলাম তোমার যে অনুসরণ যারা করছে তাদেরকে তো দেখতে পাচ্ছি না আমাদের সমাজের একেবারে নিকৃষ্ট লোকেরা নিচু শ্রেণীর লোকেরা রাজিলের জামা হচ্ছে আরজাল আর আরাজিল একেবারে নিকৃষ্ট লোকেরা বাদিয়ার রায় আর যারা অবোধ নির্বোধ যাদের বোধ শক্তিও বেশি নাই নির্বোধ ধরনের লোকেরা এমন বুদ্ধিও রাখে না বিদ্যাও রাখে না কিছুই না তারা তোমার অনুসরণ করছে আর আমরাও বেকুবের মতো তাদের অনুসরণ করব নাকি তারা মুসলমান হয়েছে তারা তোমার উপর বিশ্বাস করেছে তোমার কলমা পড়েছে আমরা পড়ে নেবো এত পাগল পেয়েছে আমাদেরকে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জামানায় এখন ওই কথার দিকে আসি যে কথা একটু আগে ইঙ্গিত করছিলাম যখন মুসলমান হলেন বেলাল রাজি আল্লাহ নির্যাতিত কত যে জুলম অত্যাচার হতো তার উপর তার মালিক ওমাইবিন খালফ জালেমের পক্ষ থেকে সালমান ফার্সি মুসলমান হলেন আম্মার বিন ইয়াসের মুসলমান হলেন তার পিতা ইয়াসের মুসলমান হলেন তার মাতা ওসমাইয়া মুসলমান এগুলি প্রথম সারির গরিব দরিদ্র দুঃখী মুসলমানরা আর অল্প কয়েকজন মুসলাম গ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত পরিবার থেকে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ খাদিজা রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ আর অধিকাংশ গরিব দুঃখীরা মুসলমান হয়েছিলেন তখন তারা ঠাট্টা মজাক করত ঠাট্টা বিদ্রুপ করতো সাহাবাইকে রামদেরকে নিয়ে এক পর্যায়ে তারা বলেই ফেললো যে হে মোহাম্মদ তোমার কাছে গিয়ে বসতে পারি অসুবিধা নাই তুমি কোরাইশ বংশের একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে আব্দুল মুতালেব তোমার দাদা তোমার সাথে আমরা বসতে পারি তোমার সাথে আমরা মিটিং করতে পারি কিন্তু এসব গরিবগুলিকে সরিয়ে দিতে হবে এই গরিব ফকিরগুলিকে এই নিচু শ্রেণীর লোককে মজলিসে রাখলে হবে না তাদেরকে সরিয়ে দিতে আমাদের জন্য আলাদা মজলিস করো তাহলে আমরা বসবো এই যে আল্লাহ মজলিসান গায়রা মজলিসহীন তাদের মজলিস ছাড়া আমাদের জন্য বিশেষ একটা অনুষ্ঠান করো মজলিস করো হাত্তা নাতা ফাহাম্মাক আপনার সাথে তখন আমরা বোঝাপড়া করবো ইসলাম গ্রহণ করবো কথা বলে পড়া করো মানে তর্ক বিতর্ক করে দেখি আমরা কোনটা ঠিক হচ্ছে না হচ্ছে তখন পড়া হবে তোমার সাথে কিন্তু এরা বসে থাকবে ওই মজলিসে এসে বসবো আমরা আমাদের মানহানি হবে সম্মান যাবে আমরা বসতে পারবো না ওদের সাথে নবী করিম সাল্লাম অত্যন্ত আগ্রহী ছিলেন যে এই নেতারা মুসলমান হয়ে যাক আবুল হাব মুসলমান হয়ে যাক আবু জাহাল মুসলমান হয়ে যাক ওমাইবিরা খালাফ মুসলমান হয়ে যাক ওতবা সাইবা রাবিয়া এরা নেতা সব মুসলমান হয়ে যাক অত্যন্ত আগ্রহী ছিলেন যে আল্লাহ করে কলিমাটা পড়ে নেই না আল্লাহ করে আল্লাহর প্রতি পরকার প্রতি এদের অন্তর বিশ্বাস হয়ে যায় আর এর জন্য যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত ছিল নবী করিম যে কমপক্ষে এদেরকে জাহান নাম থেকে তো কোনো রকম উদ্ধার করা যাক নবী করিম একবার ইচ্ছা করেই নিলেন যে না কোনো সুবিধা নেই এটা খাস মজলিস হবে বিশেষ মজলিস হবে আম মজলিস ওদের সাথে করছি গরিবদের সাথে করছি এই কাফেরদেরকে নিয়ে আলাদা একটা স্পেশাল অনুষ্ঠান করা হোক তাদেরকে একটু সময় দেওয়া অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক তাদেরকে বিশেষ একটা মজলিস করার জন্য বিশ্বাসাল্লাম একটু সম্মতি প্রকাশ করিয়ে দিলেন ঠিক আছে আচ্ছা দেখছি সাথে সাথে আল্লাহ আলমিন সাত আসমানের ওপর থেকে লহে মাহফুজ থেকে আয়াতে নাজিল করে দিলেন আল্লাহ আকবর সতর্ক করার জন্য সাবধান করার জন্য হে মোহাম্মদ সাবধান খবরদার এই কাজ করবে না যে সরিয়ে দেবে যারা শিখতে চায় তাদেরকে সরিয়ে দেবে আর এই হোমরা চুমড়া গুলিকে নিয়ে বসবে এটা চলবে না আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করি ওয়াজহা এবং আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করি তাদেরকে তোমরা তুমি তোমার মজলিস থেকে সরিয়ে দিও না তাড়িয়ে দিও না মা আলাইকা মিন হিসাবে হিমিন সেই অমা মিন হেসাবে আলাই আলাইহিমিন সেই তুমি এই চিন্তা করিও যে ওরা মুসলমান হবে এই আশা আর এই আশার জন্য তুমি এইরকম অন্যায় কাজ করবে গরিবদেরকে সরাবে না মা আলাই কামিন হেসাব এহমিন শাহী তাদের হেসাব তোমাকে দিতে হবে না যে আবুল হাব কেন মুসলমান হলো না আবু জাহাল কেন মুসলমান হলো না ওদবা সাহেব রাবিয়া কেন মুসলমান হলো না ওমাইবিন খালাফ কেন মুসলমান হলো না ওবাইবিন খালাফ কেন মুসলমান হলো না এসব হিসাব তোমাকে দিতে হবে না ওদের হিসাব ওদেরকে দিতে হবে কেন ইসলাম গ্রহণ করলো না কেন নামাজ পড়লো না তার হিসাব তারা দেবে আর তাদেরকে উদ্ধার করার জন্য তুমি ভুল কাজ করবে এটা চলবে না তুমি তোমার কাজ ঠিক কাজ করে যাও কে ইসলামে আসছে না আসছে তার জবাব তারা দেবে জি আপনাকে নিজের পথে চলতে হবে অমামিন হেসাবে আলিহিমিন সাই আর আপনারও হিসাব তারা দেবে না তাহলে প্রত্যেকে নিজ নিজ হিসাব দিতে হবে পীর মরিদের বাতেল পন্থার খণ্ডন রয়েছে আয়তকারী মতে মরিদ হয়ে গেলে নাকি পীর জান্নাতে নিয়ে যাবে এই জন্যই তো মরিদ হয় এই আশা নিয়ে এই বুক ভরা আশা নিয়ে যে আল্লাহ করে যদি পিস সাহেবের পাগড়িটা ধরতে পারি আর বয়াতটা করে নিতে পারি মরিদটা হয়ে যায় তাহলে পীর সাহেব একা ছেড়ে জান্নাতে যাবেন না আরে পীর বাবাই কোথায় জান্নাতে যাবে কি জাহান নামে যাবে কোথায় যাবে কে জানে আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলী সৈয়দুল তিনি বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি জানি না যে আমার সাথে আল্লাহ কি করবেন ওয়ানা রসুল্লাহ সাল্লাহ আলী অথচ আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমি আল্লাহ রসুল তাও আমি জানি না যে আমার সাথে আল্লাহ কি করবেন জি আর কেমন করেই তারা জানলো যে পীর জান্নাতে যাবে সাহাবাই কেরামদের যুগ হইতো আর কোরআনে করিম নাজেল হওয়ার জামানা হইতো আর কোরআনে কারিমের সার্টিফিকেট দিত নবীলাম সার্টিফিকেট দিতেন ওয়াহির মাধ্যমে যে আবু বকর ফিল জান্নাতে ওমার ফিল জান্নাতে উসমান ফিল জান্নাতে ও আলী ফিল জান্নাতে ও তালাহাত ফিল জান্নাতে ও আব্দুর রহমান ইবরাউ ফিল জান্না এইভাবে আশ্রাম ও বাসরা দশজন লোকে সুসংবাদ দিয়েছেন নবী সাল্লাম বদরের লোকদের সম্পর্কে নবী করিম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলছেন এম এলু মাসে তুমি তিনশো তেরো জন সাহাবা তোমরা যে দ্বারা গিয়েছো আল্লাহ রসুলের সাহাবি বদরের যুদ্ধে হাজির হয়েছো তোমরা যা আমল করবে করো এখন তোমাদের অতীতের কোন কাদগাফারতলাকে মাফ করে দিলাম আর আছে ওই দরজা খোলা আছে নাকি তাহলে আমি জান্নাত পাবো না পাবো আপনি পাবেন না পাবেন পীর পাবে না পাবে কেউ জানে না কেউ জানে না হতে পারে সারা জীবন ভালো আমল করে শেষখানে এমন অপকর্ম করে পাপ করে মারা গেল যে জাহান্নামে চলে গেল সমস্ত আমল ধ্বংস করে মারা গেল আর অধিকাংশ পীরা তো সিরকে ডুবে আছে সিরকের অবস্থায় তো কোনো আমলই কবল হবে না লাইন আশ্রাক তালাই আহমাতান না আমালুকা সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ওয়ালাও আশরাকু তারাও যদি নবীরাও যদি সিরিক করতেন লা সমস্ত আমল বরবাদ হয়ে যেত তাহলে যারা কবর মাজার পূজা নিয়ে মেতে আছে ওরস নিয়ে মেতে আছে যাদের ধর্মকর্ম হয়েছে কবর মাজার আর পীর ফকির দরবেশ মস্তান তাহলে তাদের সম্পর্কে কেমন করে এইরকম এত বড় আশা ভ্রান্ত আশা যে তারা জান্নাতে তো যাবেন এতে কোনো সন্দেহ নেই আর আমাদেরকেও নিয়ে যাবেন আমাদেরকে একা ছেড়ে যাবেন না আল্লাহ কি বলছেন হে নাবি তাদের হিসাব তোমাকে দিতে হবে না আর তোমার হিসাব তাদেরকে দিতে হবে না নিজের নিজের হিসাব দিতে হবে জি আল্লাহ বলছেন ওয়াল্লাহ তাজের ওয়াজের তোমার বিজরা ওখরা কেউ কাউরে বোঝা উঠাবে না কেউ কাউরে বোঝা উঠাবে না আপনি আপনার ছেলেদের বোঝা উঠাবেন না আর আপনার ছেলের আপনার বোঝা উঠাবেন না নিজের নিজের পাপের বোঝা নিজেই উঠাতে হবে তবে আপনার দায়িত্ব যদি শিথিলতা করে গিয়ে থাকেন অবহেলা করে গিয়ে থাকেন আর না পালন করে গিয়ে থাকেন তাহলে ছেলেদের বোঝা উঠাইতে হবে বা আপনার অধীনস্থ ব্যক্তিদের বোঝা উঠাইতে হবে সেটা আলাদা কথা সেটা এই জন্য না যে তাদের বোঝা উঠাচ্ছেন আপনি আপনার দায়িত্ব পালনে অবহেলা করেছেন সেজন্য আপনার এই জন্য জবাব দিতে হবে আপনার ছেলেদেরকে আপনি দিন শিখাননি নামাজ শিখাননি কোরআন শিখাননি আল্লাহ সম্পর্কে তাদেরকে জ্ঞান দেননি রসুল সম্পর্কে জ্ঞান দেননি দিন ইসলাম সম্পর্কে জ্ঞান দেননি তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হাতি আর গোড়া বানিয়েছেন কিন্তু তাদেরকে মুসলিম মানুষ বানাননি সেই জন্য জবাব দিতে হবে আপনাকে আপনার দায়িত্ব অবহেলার জন্য কিন্তু আপনি মুসলিম বানিয়ে দিয়ে কোন ত্রুটি করেননি সাত বছর বয়সে নামাজের কথা বলতে লেগেছেন দশ বছরে নামাজের জন্য চাপ সৃষ্টি করেছেন পনেরো বছরে একবারে বলছেন নামাজ না পড়লে বাড়িতে রাখবো না এইরকম ভূমিকা শক্ত ভূমিকা নিয়েছেন কিন্তু তারপরেও আবু জাল আবুল আবের মতো আপনার বাড়িতে বেরিয়ে গেল নামাজ পড়বো না আমি থাকবো না বাড়ি থেকে পালিয়ে গেল তাহলে আর জবাব দিতে হবে না আল্লাহ ফকরাবুল আলম বলছেন যে আর ওই আয়াত শোনায় আল্লাহ নবীকে বলছেন এ নবী মোহাম্মদ তুমি যদি এই গরিব দুঃখী গুলিকে মজলিস থেকে সরিয়ে দাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নবীকে আল্লাহ শাসন কিভাবে জালেমদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে আব্দুল্লাহ বিন মাকতুমের ঘটনা জানেন একজন অন্ধ সাহাবি ছিলেন নবী করিমের অন্ধ সাহাবি এসে মাসলা জিজ্ঞাসা করেছেন নবী করিমকে আগ্রহের সাথে জানার জন্য ইসলাম গ্রহণ করেছেন আর ওখানে আবু জাহাল আবু লাহাব ছিল নবী সাল্লাম আবু জাহাল আবু লাহাব এই ধরনের নেতা নেতা ধরনের লোকগুলিকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন নবী সাল্লাম ভালোই ভেবেছিলেন খারাপ কথা ভাবেননি তিনি তিনি ভাবছেন যে একে তো সবসময় শিখাতে পারবে তো যে কোনো সময় আমার কাছে আছেই কিন্তু এই লোকগুলি হয়তো সবসময় পাবো না আর সবসময় শুনতে চায় না দেখি এদেরকে একটু দিনের কথা শুনিয়ে যদি কলেমা পড়ে নেয় মুসলমান হয়ে যায় তা ওদের দিকে বেশ ভ্রুক্ষেপ করেছেন আর আবদুল্লাহ বিন ওবাইয়ের দিকে ভ্রুক্ষেপই করেনি নবী করিমসাল্লাম একটু অমনোযোগী হয়েছেন সামান্য একটু অমনোযোগী হয়েছেন আবদুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধের ওপর আল্লাহ ফাকরুল আলমিন সুরে আবাসা ওয়াতাল্লাহ নাজিল করে দিন আবাসা ওয়াতাল্লাহ মোহাম্মদাম মুখ ফিরিয়ে নিল আনজাহুল আমা তার কাছে এক অন্ধ এসেছে অন্ধর সাথে কথা বলতে গিয়ে মুখ ফিরিয়ে নিয়ে এই হোমরা চোমরা নেতাদের দিকে মুখ ফিরিয়েছ কেন তুমি কি জানো এই অন্ধই উপদেশ নেবে আর অন্ধই আল্লাহকে ভয় করবে ও আম্মা মান যাক আর যে ব্যক্তি তোমার কাছে আগ্রহের সাথে এসেছো এসেছে তার কথা তাকে কথা না শুনিয়ে তাকে দিনের কথা না শিখিয়ে তুমি অন্যদিকে কেন মুখ করছো যার দিকে তুমি যাচ্ছ যাকে সদশোনাতে যাচ্ছ ফান তাসাদ্দা যে ব্যক্তি তোমার থেকে ফিরে পালাচ্ছে শুনতে চায় না তাকে তার পিছনে পড়ে গেছো তাকে শোনাবার জন্য আল্লাহ এইভাবে হালকা হালকা ভাবে নবীকে শাসন করছে যে না এটা করা ঠিক হয়নি তোমার এখানে আল্লাহ বলছেন তুমি যদি এই গরিব দুঃখী গুলিকে মজলিস থেকে সরিয়ে দাও ফাতা কোন তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন তারপর অনুরূপ ভাবে আমি এক ব্যক্তিকে অন্যের দ্বারা ফিতনাই নিমজ্জিত করেছি একজনকে অন্যের কারণে আমি কি করেছি পথভ্রষ্ট করেছি ফিতরা নিমজ্জিত করেছি গরিবদেরকে দেখে ধনীরা নাক ছিটকাচ্ছে তাই না এটা হচ্ছে একজনকে ফেতনা নিমজ্জিত করা আর একজনকে দিয়ে যে গরিবরা মুসলমান হয়েছে একটা লোক সম্ভ্রান্ত দেখতে পায় না আমাদের মত নেতা ধরনের লোক একটা মোহাম্মদ সাথে দেখতে পায় না এই দেখে বিভ্রান্ত ফিতনে পড়লো না কাপেররা আল্লাহ তাই বলছেন ওকে এইভাবে আমি কিছু লোককে কিছু লোক দিয়ে ফেতনাই ফেলি যে না ওদের সাথে আমরা বসতে পারবো না আর এই গরিবরা যখন মুসলমান হয়েছে তাহলে বোঝা গেল যে ইসলাম সত্য নয় ভুল এইভাবে আমি ফিতনাই ফেললাম কুফুরির সিরকের ফিতনায় ফেলে রেখে দিলাম আবু জাল আবুল আব আর এই নেতা ধরনের লোকগুলিকে লিয়াকুলু যাতে করে তারা বলে এ কথাই বলেছিল আহা ওলাইমান্নাল্লাহ আলাইহিম আমাদের মধ্য থেকে এদেরকেই শুধু আল্লাহ অনুগ্রহের জন্য পেয়েছিল যে এদের উপর আল্লাহ অনুগ্রহ করেছে ইমান ইসলামের দৌলত দিয়ে আল্লাহাক বলছেন আলাইস আল্লাহ আল্লাহ আল্লাহ শুকুর গুজার লোকদের সম্পর্কে অধিক জ্ঞানী কে আল্লাহ শুক্রিয়া আদায় করবে কে নামাজি হবে কে ধার্মিক হবে আল্লাহ বেশি জানেন গরিবদের অন্তরকে আল্লাহ জানেন তাই তাদের অন্তরকে জেনে আল্লাহ ফাকরাবুল তাদেরকে হৃদায়ত করেছেন এই জন্য অন্তরের সত্যতা লাগে অন্তর যার যত বেশি আগ্রহ হবে আগ্রহী হবে আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবে আল্লাহ তাকে হৃদায়ত করবে আমাদের এক ভাই মুসলমান হয়েছেন নতুন মুসলমান কিছুদিন আগের কথা বলছি তো উনি বলছিলেন যে আমি জাহিলি যুগে অর্থাৎ হিন্দু থাকা কালীনও অসৎ ছিলাম না হিন্দু ধর্মে আমি অসৎ জীবনে জেনা বিচার করিনি আর জীবনে মিথ্যা কথা বলা খুব ঘৃণা করতাম মূর্তি পূজা গতানুগতিক তো যেতাম বাবা মার সাথে কিন্তু ঘৃণা করতাম ছোট থেকে তারপরে তার মন্তব্য সে বলছে যে আমার অন্তরে এই সততা ছিল আমি কেন এগুলোকে প্রাকৃতিক ভাবে ঘৃণা করতাম কুকাজকে খারাপ কাজকে মদ হ্যাঁ জুয়া এইসবকে ঘৃণা করতাম যার ফলে আল্লাহ আমার উপর দয়া করেছে আল্লাহ আমাকে হৃদায়ত করেছেন তার এটি ভাষা তার ভাষা ব্যক্ত করছে এই কথাই তো আল্লাহ বলেছেন যে আলাইসাল্লাহ আলাবি শাকেরিন আল্লাহ কি জানেন যে কে বেশি শুকুর গুজার বান্দা কার অন্তরে কত সততা আছে তো যার অন্তরে আল্লাহ যত বেশি সততা দেখবেন তাকে আল্লাহ তত বেশি নিয়ামত দিবেন লাইন সাকার তো লাজিদান্নাকুম আল্লাহর যদি শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেবেন আরো বেশি দেবেন সুতরাং আমাদের অন্তরকে সৎ করতে হবে অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে তখন আল্লাহ বরকত দেবেন আপনি অন্তরকে খুব ভালো করেন আল্লাহ আরো বরকত দিবেন আরো বরকত দিবেন দুনিয়ার বরকত দিবেন দিনের বরকত দিবেন নামাজ পড়া তৌফিক দিবেন রোজার তৌফিক দিবেন নফল পড়ার তৌফিক দিবেন তাজুদ পড়ার তৌফিক দিবেন কিন্তু অন্তরটাকে ভালো করতে হবে অন্তরকে সোজা করতে হবে অন্তর বাঁকা না অন্তর যখন সোজা করে নেবেন আর আল্লাহ সন্তুষ্টি কামনা করবেন তখন আল্লাহ আপনাকে তৌফিক দেবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নেক কামলে চয়ন তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে সুস্থ যেন রাখেন আমাদের যেন শান্তিতে রাখেন আর আমাদের রুজিতে যেন বরকত দান করেন আমাদের মধ্য থেকে যারা গুমরা হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে যেন হৃদায়ত দান করেন যারা হৃদায়তের পথে রয়েছেন তাদেরকে আরো যেন অটলতা দান করেন তাদের যেন আল্লাহ আরো বরকত দান করেন যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের গুনা খাতা মাফ করে দেন ইমানের অবস্থায় মারা গেছেন আল্লাহ তাদের গুনা খাতা মাফ করে দেন তাদের আল্লাহ ফাকরাবুল আলম যেন জান্নাতবাসী করেন যারা গুমরা হয়ে মারা গেছে আল্লাহ যদি তাদের ইমান থেকে থাকে তাহলে আল্লাহ যেন তাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ তাদেরকে যেন জাহান্নাম থেকে উদ্ধার করেন আমিন ওসল্লাহ আলী নবীনা মোহাম্মদ আলহি ওসাহী আজমাইন